আমি না পাওয়ার বেদনা বুঝি আমি না পাওয়ার বেদনা বুঝি আজ উদাস নয়নে স্বপনে শয়নে হৃদে জাগরণে সন্ধানী মনে শুধুই তোমাকে খুঁজি আমি না পাওয়ার বেদনা বুঝি আমি না পাওয়ার বেদনা বুঝি প্রতি প্রভাতের হাওয়ায় তপ্ত রোদে বটের শীতল ছায়ায় শান্ত বিকেল বেলায় সূর্য মেঘের লুকোচুরি খেলায় প্রতি প্রভাতের হাওয়ায় তপ্ত রোদে বটের শীতল ছায়ায় শান্ত বিকেল বেলায় সূর্য মেঘের লুকোচুরি খেলায় তোমায় খুঁজেছি আমি তোমায় পেয়েছি আমি পেয়েছি দু চোখ বুঝি আমি না পাওয়ার বেদনা বুঝি আজ উদাস নয়নে স্বপনে শয়নে নিদে জাগরণে সন্ধানী মনে শুধুই তোমাকে খুঁজি আমি না পাওয়ার বেদনা বুঝি আমি না পাওয়ার বেদনা বুঝি দুঃখিনী মায়ের বুকে জীবন যুদ্ধে বিজয় বাবার মুখে সফল চাষির ঠোঁটে অভুক্তদের যখন খাবার জোটে দুঃখিনী মায়ের বুকে জীবন যুদ্ধে বিজয় বাবার মুখে সফল চাষির ঠোঁটে অভুক্তদের যখন খাবার জোটে পেয়েছি সুখেরই দেখা দেখেছি শান্তির রেখা পেয়েছি দু চোখ বুঝি আমি না পাওয়ার বেদনা বুঝি আজ উদাস নয়নে স্বপনে শয়নে নিদে জাগরণে সন্ধানী মনে শুধুই তোমাকে খুঁজি আমি না পাওয়ার বেদনা বুঝি আমি না পাওয়ার বেদনা বুঝি আমি না পাওয়ার বেদনা বুঝি আজ উদাস নয়নে স্বপনে শয়নে নিদে জাগরণে সন্ধানী মনে শুধুই তোমাকে খুঁজি আমি না পাওয়ার বেদনা বুঝি